আবু হুরাইরা রাজিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন যখন খায়বার বিজিত হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একটি ভুনা বকরি হাদিয়া দেয়া হয় যাতে বিষ ছিল নাবী সাল্লাহ সাল্লাম আদেশ দিলেন যে এখানে যত ইয়াহুদি আছে সকলকে একত্র করো তাদের সকলকে তার সামনে একত্র করা হলো তখন তিনি বললেন আমি তোমাদের একটি প্রশ্ন করব তোমরা কি তার সত্য উত্তর দিবে তারা বলল হ্যাঁ সত্য উত্তর দিব নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের পিতাকে তারা বলল অমুক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা মিথ্যা বলেছ বরং তোমাদের পিতা অমুক তারা বলল আপনিই ঠিক বলেছেন তখন তিনি বললেন আমি যদি তোমাদের একটি প্রশ্ন করি তবে কি তার সঠিক উত্তর দিবে তারা বলল হ্যাঁ দিব হে আবুল কাসিম আর যদি আমরা মিথ্যা বলি তবে আপনি আমাদের মিথ্যা ধরে ফেলবেন যেমন আমাদের পিতা সম্পর্কে আমাদের মিথ্যা ধরে ফেলেছেন তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন কারা জাহান্নামবাসী তারা বলল আমরা তথায় অল্প কিছুদিন অবস্থান করব অতপর আপনারা আমাদের পেছনে সেখানে থেকে যাবেন নবী সাল্লাহ সাল্লাম বললেন দূর হও তোমরাই সেখানে থাকবে আল্লাহর কসম আমরা কখনও তাতে তোমাদের স্থলাভিষিক্ত হব না অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যদি তোমাদের একটি প্রশ্ন করি তোমরা কি তার সঠিক উত্তর দিবে তারা বলল হ্যাঁ হ্যাঁ আবুল কাসিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি এ বকরিটিতে বিষ মিশিয়েছ তারা বলল হ্যাঁ তিনি বললেন কিসে তোমাদের এ কাজে উদ্বুদ্ধ করল তারা বলল আমরা চেয়েছি আপনি যদি মিথ্যাচারী হন তবে আমরা আপনার নিকট হতে স্বস্তি লাভ করব আর যদি আপনি নাবি হন তবে এ আপনার কোনো ক্ষতি করতে পারবে না